عليه السلام إن هذه الدنيا مزرعة الآخرة صدق مولانا الكريم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক যে সমস্ত পিতা মাতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্যে সুপাত্র দান করুক আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদের কলভরে দিক অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা যেন উচ্চশিক্ষা লাভ করে বা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ও নিজের পরিবারের নিজের বংশের নামকে উজ্জ্বল করতে পারে আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ওমরাই যাওয়ার ইচ্ছুক আল্লাহ রব্বুল আলমিন সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎপথে চলার অসৎপথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুক আমিন আরব্বাল আলমিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি এমামে জাফর সাদিক আলাহ ইসলাম নিজের দাদা মাওলা আমির আল মমিনিন আলী ইবনে আবি তালিব আলাহ ইসলামের কাছ থেকে নকল করে বা ওনার থেকে রবায়ত করে একটি হাদিস বলছেন যে হাদিসে এরশাদ হচ্ছে ইন্নাহাদি দুনিয়া মাজরা আতুল আখেরা নিঃসন্দেহে এই দুনিয়া আখেরাতের চাষাবাদ আখেরাতের ভূমি বা খেতি এখানে আমরা যা চাষ করব তার ফল আখেরাতে পাব আর এই চাষ কি আর তার ফল কি আশা রাখি আপনারা বুদ্ধিজীবী আপনারা বুঝতে পারছেন এন্নাহাদি দুনিয়া মাজরা আতুল আখরা এই দুনিয়া আখেরাতের চাষাবাদ আমার চাষি ভাইরা যখন জমিতে ভূমিতে কোনো ফসল লাগায় তো তার মনে বড় একটা আশা থাকে যে এর একটা সুন্দর ফল আমি পাব ওইরূপ আমরা এই দুনিয়া থেকে যা কিছু করব বা যা কিছু করছি তা নিয়ে একটা মনে আশা আছে যে আমাদের এই নেকির একটা সুন্দর ফল আমরা আখেরাতে পাব তবে একটা জিনিস মনে রাখবেন চাষি যদি ফসল সঠিক না লাগায় তো তার ভালো ফল কখনো সে পাবে না কি সে যদি ধান লাগায় তো সেখানে গম ফলবে না যদি গম লাগায় তো সেখানে ধান ফলবে না আমরা যেটা চাষ করব তারই সে সেই ফল পাব ওইরূপ আখেরাতের জন্য আমরা যা কিছু করব যেমন করব তার তেমন ফল পাব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন নিজের পরকালকে সেই সর্বস্থায়ী স্থানকে নজরে রেখে যেমন আজ পৃথিবীর সামান্য কয়েকদিনের জন্যে এত পরিশ্রম করছি চেষ্টা করছি কি করলে কি সঞ্চয় করলে কি আয় করলে এখানে শান্তিতে থাকতে পারবো এর চেয়ে তো বড় বেশি চিন্তা হওয়ার দরকার সেই পরকালের যেখান থেকে কোনো শিফটিং নেই সেটা চিরস্থায়ী স্থান তাই সেখানে যাতে আমরা শান্তিতে থাকতে পারি তার জন্যে আমাদেরকে এখান থেকে ব্যবস্থা করে যেতে হবে তাই এখানে আমি মাওলায় কায়নাতের একটি বিস্তারিত হাদিস পড়তে চাই যে হাদিস আমাদের জন্য সত্যি শিক্ষাদায়ক বা এই হাদিস থেকে আমরা অনেক কিছু লাভবান করতে পারব যদি আমরা এই হাদিসের বাক্যর ওপরে গুরুত্ব দিই বা ধ্যান দিয়ে যদি হাদিসটা বোঝার চেষ্টা করি হাদিসটা এভাবে বর্ণনা হয়েছে আন আমির আল মমিনিন আলহিসাল্লাম ইন্না আখফাফ মা আখাফ আলাইকুম তুলুল আমাল ওত্তবাউল হওয়া মাওলাই কায়নাত বলছেন আমি তোমাদের ওপরে যে জিনিস নিয়ে সবচেয়ে বেশি ভয় করছি বা চিন্তা করছি সেটা হচ্ছে তোমাদের বড় বড় আশা যে আশা নিয়ে তোমরা এই দুনিয়ায় জীবন যাপন করছো মনে রাখো তোমাদের এই বড় বড় আশা তোমাদেরকে দুনিয়ার পিছনে লাগিয়ে রেখেছে আর তোমরা নিজের আখেরাতকে ভুলে গেছো তাই দুনিয়া নিয়ে বড় বড় আশা করো না আমি বড় চিন চিন্তায় পড়ে আছি বা ভয় করছি তোমাদের এই জিনিসগুলো দেখে যেখানে তোমরা দুনিয়ার বড় বড় আশা নিয়ে আছো অত্যবা উল হাওয়া আর নিজের সাথে নফসের পায়রবি করছো মানে নিজের মনোকামনা ইচ্ছাকে পুরো করার জন্য আপ্রান্ত চেষ্টা করছো আর যারা সবসময় নিজের মনোকামনা আশাকে পুরো করার জন্য আপ্রান্ত চেষ্টা করে তারা তখন হককে ভুলে যায় তখন তারা হক আর বাতিল দেখে না নিজের মনোকামনা আশাকে পুরো করার জন্যে যে পথ দিয়ে হোক যেভাবেই হোক নিজের মনোকামনা আশাকে তারা পুরো করার চেষ্টা করে তাই সে হক হোক আর বাতিল হোক আর মনে করো যত এইভাবে নিজের মনোকামনা আশাকে পুরো করার চেষ্টা করবে তোমরা তত আখেরাত থেকে দূরে চলে যাবে তাই মাওলায় কায়নাত বলছেন তুলুল আমাল ও তাবাউল হাওয়া মানে বড় বড় আশা বা নিজের মনোকামনা ইচ্ছাকে সবসময় পুরো করার জন্যে চেষ্টা করা এর নতিজা বা এর পরিণাম পরিফল কী হবে ফা আম্মা তুলুল আমাল ইয়ানসাল আখরা বড় বড় আশা মানুষকে আখরাতকে ভুলিয়ে দেয় তখন তারা আখরাত ভুলে যায় যে একদিন মরতে হবে আজ এই দুনিয়ায় আমরা বাড়ি গাড়ি সাজাচ্ছি তৈরি করছি এত কিছু করছি কী জন্যে এই বাড়িতে অনেকদিন থাকার জন্যে এই গাড়িতে ভ্রমণ করার জন্যে বা জীবনের শান্তির জন্য আমরা যা কিছু করছি একটা মনে বড় আশা নিয়ে যে অনেক দিন এখানে বেঁচে থেকে এর থেকে লাভবান হব কিন্তু জীবনের কোনো বিশ্বাস নেই হয়তো এখন আছি পরক্ষণ না থাকতেও পারি এই আশা যার মধ্যে আছে বা এই বিবেক বুদ্ধি যার মধ্যে আছে সে এই দুনিয়ায় বড় বড় আশা নিয়ে বেঁচে থাকবে না বা দুনিয়ায় বেঁচে থাকার জন্যে বড় বড় মানে সাহায্য বা সাজ পোশাক বা রাজপেশাদের পেছনে পড়ে থাকবে না বরং এই দুনিয়ার এই সামান্য সময় যেভাবে হোক সে আল্লাহর পথে ওপরে থেকে সৎ পথের ওপরে থেকে নেকের মাধ্যমে কাটানোর চেষ্টা করবে যার পরিপ্রেক্ষে সে আখেরাতে যেন ভালো ফল পায় এই দুনিয়া আখেরাতের চাষাবাদ তো এই দুনিয়ায় আমরা যা করব তার ফল ওখানে পাবো এখানে দেবেন আল্লাহ মমিনরা এই দুনিয়ায় নিজের নেকির ফল খুব কম পায় তার নেকির ফল সে আখেরাতে পাবে আর কাফিরদের নেকির ফল আল্লাহ এই দুনিয়াতে রেখেছে যাতে তারা আখেরাতে কোনো দাবি না করতে পারে তাই দুনিয়ায় মমিনরা মনে রাখুন বেশিরভাগ কষ্টের মধ্যে আছে এটাই মমিনের পরিচয় সত্য আল্লাহর বান্দা হওয়ার পরিচয় আর আল্লাহর অমান্যকারী যারা তারা যখন কোনো নেকি করে তো আল্লাহ তাদের নেকির পরিবর্তে এই দুনিয়ায় তাকে অনেক কিছু দেয় যাহাতে সে কাল রাতে না বলতে পারে যে আমি এই নেকি করেছিলাম কিন্তু এর কোনো ফল আমি পাইনি তখন আল্লাহ বলবে তোমার ওই নেকির ফল আমি তোমাকে দুনিয়ায় দিয়েছিলাম ধন দৌলত দিয়েছিলাম বাড়ি গাড়ি দিয়েছিলাম তোমার সমস্ত প্রয়োজনকে পুরো করেছিলাম তোমার মনোকামনা কামনা আশাকে পুরো করেছিলাম তাই হাদিসে বলা হয়েছে আর দুনিয়া সিজনুল মমিন أو الدنيا نار للمؤمن وال والدنيا جنة للكافر দুনিয়া মমিনদের জন্যে জাহান্নাম বা কষ্টের স্থান সিজন মানে কারাগার কারাগারে কি কেউ শান্তিতে থাকে শান্তিতে থাকে না কারাগারে কারাগারে থাকার কেউ ইচ্ছা করে না তো এই দুনিয়া মমিনের জন্য কারাগারের মতো অশান্তির জায়গা এখানে সবসময় সে কষ্টের মধ্যে থাকবে ওয়াল দুনিয়া জান্নাতুল কাফির কিন্তু দুনিয়ায় দুনিয়া কাফিরদের জন্য জান্নাত করা হয়েছে তার বেশিরভাগ মনোকামনা আশা তার কোনো নেকির কারণে হয়তো আল্লাহ এখানে পুরো করে দিচ্ছে যাতে সে আখেরাতে কোনো দাবি না করতে পারে তাই কাফেরদেরকে শান্তিতে দেখে সুখে দেখে ধন দৌলত দেখে তাদেরকে বড় অবস্থায় দেখে আমাদেরকে কষ্ট পাওয়া উচিত নয় এটা আমাদের জন্য সৌভাগ্যবান আমরা যে আল্লাহ আমাদেরকে সামান্য কষ্টের মধ্যে রেখে আখেরাতের অনেক কিছু নেমাত আমাদেরকে দিতে চায় যা থেকে তাদেরকে বঞ্চিত রাখা হবে যারা এই দুনিয়ায় মজা করছে তাই এই হাদিসটাকে বুঝতে হবে আম্মা তুল আমাল ফাইয়ানসাল আখরা দুনিয়ার বড় বড় আশা মানুষকে আখরাতকে ভুলিয়ে দেয় ও আম্মা ইত্তেবাউল হাওয়া ফাইয়াসুদ্দ আনিল হক আর যারা নিজের খাহিসাতের পাবন্দি করে প্যারবি করে মানে নিজের মনোকামনাকে সবসময় পুরো করার ইচ্ছা নিয়ে বেঁচে আছে বা নিজের মনোকামনা আশাকে তারা পুরো করতে চায় তারা তখন আস্তে আস্তে হকের থেকে দূরে চলে যায় বা হকের রাস্তা তাদের সামনে বন্ধ হয়ে যায় তখন তারা নিজের মনোকামনা আশাকে পুরো করার জন্যে বাতিল হোক আর যে রাস্তাই হোক সেই রাস্তাকে তারা আপন করে নেয় আর এটাই দুনিয়ায় বাস্তব এখন দেখুন যারা ভুল পথে চলছে ভুল কাজ করছে তারা বেশি শান্তিতে আছে আর যারা নেকির মধ্যে আছে দিনদার মমিন তারা এই দুনিয়ায় কষ্টে আছে তো যারা এই দুনিয়ায় নিজের মনোকামনা আশাকে পুরো করতে চায় তখন তারা হককে ভুলে যায় আর বাতিলের মাধ্যমে নিজের মনোকামনা আশাকে পুরো করার চেষ্টা করে তাই মৌলা আলী আল্লাহ ইসলাম এখানে বলছেন আলা ওয়া ইন্না দুনিয়া কাদ তৌয়ালত মুদব্বেরা মনে রেখো এই দুনিয়া একদিন পেছনে রয়ে যাবে ওয়াল আখরা কদ আকবালাত মুকবেলা আর আখরাত তোমাদের সামনে আসছে খুব শীঘ্র তোমরা আখরাতের সঙ্গে সম্মুখীন হবে মরতে সকলকে হবে আর আখরাতের সম্মুখীন সকলকে হতে হবে আর এই দুনিয়া পিছনে রয়ে যাবে আর মৌলা আলী আসলাম বলছেন ওয়ালিকুল্লি ওয়াহিদ মিনহুমা বানুন আর এই দুনিয়া আখরাত দুজনারই সন্তান আছে তাই আমাদেরকে বলা হয়েছে তোমরা আবনা উদ্দুনিয়া দুনিয়ার সন্তান হয় না বলকুন মিন আবনা ইলা আখরা আখরাতের সন্তান হও ফকুন মিন আবনা ইল আখেরা মাওলা আলী ইসলাম বলছেন দুজনের সন্তান আছে দুনিয়ারও সন্তান আছে তারা দুনিয়ার হয়ে থাকতে চায় দুনিয়াকে নিজের মা মনে করে নিজেরকে বাপ মনে করে আর এই দুনিয়ায় তারা শান্তিতে চায় আর কিছু আছে যারা আবনা উল আখেরা ওয়াল ফকুন মিন আবনা ইল আখরা ওলা তকুন মিন আবনা ই দুনিয়া তোমরা আখরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হয়েও না কেন মাওলা কায়নাত বলছেন ফাইন্না লিওমা আমালুন হিসাব মনে রাখো আজ কাজ করার জায়গা এই দুনিয়া কাজ করার জায়গা আজ হিসাব নেই অবিল আখরা হিসাবুল্লাহ আমাল কিন্তু আখরাত হিসাবের জায়গায় তখন আর কাজ করার সুযোগ পাওয়া যাবে না অনেকেই বলবে আল্লাহ আমাকে পুনরায় সুযোগ দেওয়া হোক আমি দুনিয়ায় ফিরে যাই আমি যদি ফিরে যাই তো আমি ভালো কাজ করে আসব কাল্লা ইন্নাহা কালেমাতুন হিয়া হা কোরআন বলছে এসব এদের মুখের কথা এরা যদি দুনিয়ায় পুনরায় ফিরে আসে আবার ওই করবে যা ওরা করছিল বা করছে তাই মাওলায় কায়নাত আমাদেরকে কী বলছে তোমরা দুনিয়ার পেছনে বেরিয়ে বেরো না দুনিয়ার পিছিয়ে ঘোরো না আবনা ও দুনিয়া মানে দুনিয়ার সন্তান হয়ে থেকো না কোন মেন আবনাইল আখরা আখরাতের সন্তান হও যেটা তোমার চিরস্থায়ী ইনস্থান হবে সেখানকার জন্য জমা করো মনে করো ওমা তোকাদ্দিল আনফাসুক মিন খাইরিন তাজিদ ইন্দাল্লাহ কোরআন বলছে যা কিছু নেকি নিজের জন্য আগে থেকে পাঠিয়ে রাখবে সেটা সেখানে পাবে তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা এই দুনিয়াকে চাষাবাদ মনে করে আখেরাতের ভূমি বা খেতি মনে করে যেন এখান থেকে ওই সমস্ত কাজ করে যেতে পারি যেগুলো আখেরাতে আমাদের কাজে আসবে বা এই দুনিয়ার চাষের সুন্দর একটা ফল যেন আমরা আখেরাতে পাই আর সেখানে যেন আমরা শান্তিতে থাকতে পারি আমিন রব্বাল আলামিন এই দুয়ার সঙ্গে আমি এবার আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন আমি আগে একটা লিখিত প্রশ্ন পড়ে শোনাতে চাই ইনশাল্লাহ তারপরে আপনাদের অডিও রেকর্ডিং প্লে করব বা তার উত্তর দেব প্রশ্নটা হচ্ছে আসসালাম আলাইকুম মৌলানা সাহেব প্রতিবেশী রাষ্ট্রের আহলে সুন্নত আলী বিখ্যাত আলিম ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জা সাহেব বলেন শিয়াদের আকিদায় এমামাত যদি ইসলামের বুনিয়াদি আকিদা হতো তাহলে তাহলে সে এটাকে যে এটাকে অমান্য করবে সে কাফির হবে আর শিয়ারা সকল অশিয়াদেরকে মুসলমান মনে করে সুতরাং আকিদায় ইমামত ইসলামের বুনিয়াদি আকিদা নয় এই প্রশ্নের উত্তর দেবেন প্লিজ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাইজান আপনার প্রশ্ন রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি সুন্দর প্রশ্ন রেখেছেন মির্জা মোহাম্মদ আলী ইঞ্জিনিয়ার তো একজন উনি বক্তা ওনার বক্তব্য সবাই শোনেন আপনারা উনি ওখানে নিজের বক্তব্যে হয়তো কোথাও উল্লেখ করেছেন যে আকিদায় এমামাত আমরা মমিন বা আমরা শিয়া আমাদের বিশ্বাস পাঁচটি জিনিসের ওপরে যাকে আমরা উসুলে দিন বলি তৌহিদ আদল নবুয়াত এমামত কেয়ামত তৌহিদ অর্থাৎ আল্লাহর ঐক্য বা এক অদ্বিতীয় হওয়ার সাক্ষী দিই আমরা আল্লাহকে এক অদ্বিতীয় মানি আদল অর্থাৎ আল্লাহর এনসাফ তার ন্যায় বিচারের উপরে আমরা বিশ্বাস রাখি তৃতীয় নবুয়াত অর্থাৎ নবী করিম সাল্লাহ ইসলাম উনি আমাদের হেদায়তের জন্য এসেছেন তো ওনার নবুয়াতের উপরে বা সমস্ত নবীদের নবুয়াতের উপরে আমরা বিশ্বাস রাখি চতুর্থ নবীর পরে আল্লাহ যেমন কোরআনে বলেছে ওয়ালিকুল্লে কমিন হাত আল্লাহ প্রতি কমের জন্য প্রতি যুগের জন্য হাদি রেখেছে ওয়া ইয়ম আনাদকুল্লা বে এমামিন হাসরের দিনের সমস্ত যুগের লোককে তার যুগের এমামের সঙ্গে ডাকা হবে তাই নবীর পরে যুগের এমাম হিসেবে যারা হজরত আলী আলাহ ইসলামের যুগে ছিলেন হজরত আলী আলাহ ইসলামকে ইমাম বলে মেনেছিলেন যারা হাসান হোসেন আলাহিমাসাল্লামের যুগে ছিলেন হাসান হোসেন আলাহিমাসাল্লামকে তাঁরা ইমাম মেনেছিলেন ওইরূপ আমরা আজ নিজের যুগের ইমাম এমামে মেহেদি আলাহ নিজের ইমাম মনে করি এটা আমাদের বিশ্বাস যেটা কোরআন হাদিসে উল্লেখ হয়েছে তো চতুর্থ বিশ্বাস হচ্ছে আমাদের ইমামাতের উপরে তারপরে হচ্ছে কেয়ামত অর্থাৎ রোজ হাসর বা হিসাব কিতাবের দিন যে দিনে আমাদের হিসাব কিতাব হবে আমাদের আমাল হিসেবে আমাদেরকে যাজা বা সাজা শোনানো হবে তো এই পাঁচটি আকিদা বা বিশ্বাস যারা রাখে তাদেরকে মমিন বলা হয় কিন্তু এখানে আমার ভাই উনি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সাহেবের বক্তব্য হিসেবে শুনেছেন যে শিয়াদের আকিদা বা বিশ্বাসের মধ্যে এমামার যে আকিদাটা এটা বুনিয়াদি মানে বেসিক আকিদা নয় যদি বেসিক আবিদা আকিদা হতো তাহলে যদি কেউ একে অস্বীকার করে বা অমান্য করে সে মুসলমান হতো না ওনাদের নজরে কেননা জরিয়াতের দিন থেকে ইনকার করা মানে শরিয়াতকে ইনকার করা তাই গড় শিয়া বা অশিয়াদেরকে শিয়ারা মুসলমান বলেন তাই এটা বুনিয়াদি আকিদা নয় আমার প্রিয় ভাই ভুল বুঝবেন না শরিয়াতে এভাবে প্রশংসা করেছে এক মুসলমানের বা এক মমিনের পরিচয় এভাবে করা হয়েছে মুসলমান ওই ব্যক্তি যে তিনটে জিনিসের ওপরে বিশ্বাস রাখে তৌহিদ নবুবাত কেয়ামত আল্লাহর একতার উপরে বিশ্বাস রাখে নবীর নবুবাতের উপরে বিশ্বাস রাখে আর হাসুরের দিনের উপরে কেয়ামতের উপরে বিশ্বাস রাখে এই তিনটে জিনিসকে যারা মানে তাদেরকে মুসলমান বলা হয়েছে আর যারা পাঁচটি জিনিসের উপরে বিশ্বাস রাখে তাদেরকে মমিন বলা হয়েছে এখানে হয়ে যাচ্ছে ফার্ক মুসলমান সাধারণ মুসলমান আর মমিনের মধ্যে মমিন ওই ব্যক্তি যে পাঁচটি জিনিসের উপরে বিশ্বাস রাখে অর্থাৎ তৌহিদ আদল আল্লাহকে ন্যায় বিচারক বলে মানে নবুবাত এমামাত নবীর পরে যুগের হাদি হওয়ার দরকার আছে আল্লাহর নবী নিজের দিনকে এভাবে ছেড়ে যাননি বা নিজের উম্মাদকে বিনা কোনো হাদিতে এইভাবে ছেড়ে যাননি উনি পরিষ্কার বলেছেন সতকুন বাদি ইসনায় আশার খলিফা আমার পরে আমার বারোজন খলিফা হবে আউ্য়াল হুম আলী ও আহর মেহদি এই খলিফাদের মধ্যে প্রথম আলী হবে আর শেষ ইমামে মেহদি হবে ওয়াল আইম্মাত বাদি ইসনাই আশার এই সমস্ত প্রমাণ আমি আমার আহলে সুন্নাত ভাইদের হাজারো বই থেকে দিয়েছি আপনার এর আগের কয়েক সপ্তাহ আগের এপিসোডগুলো দেখুন ওখানে আমি বিস্তারিত আলোচনা করেছি আর কয়েকশো বই থেকে কয়েক হাদিসে নবী করিম সাল্লাম নিজের প্রতিনিধিদের উল্লেখ করেছেন বা ওনার পরে কারা এমাম হবেন সেগুলো বলেছেন বলে আইম্মাতো বাদি ইফনাই আসার আমার পরে বারোজন এমাম হবেন আউ্ল হুম আলী ইবনে আবি তালিব ও আখর হুম আল মেহদি আল মন্তদর এর মধ্যে প্রথম হজরত আলী হবেন এমাম আর শেষ ইমাম হবেন ইমামি মেহিদি ইসলাম যার আমরা অপেক্ষা করছি এইভাবে বহু হাদিসে বর্ণনা হয়েছে আকিদায় এমামত সম্পর্কে তো শিয়ারা নবীর পরে এই এমামতের সিলসিলা বা নবীর সত্য প্রতিনিধিদেরকে ফলো করে যে প্রতিনিধি বারোজন পরস্পর বারোজন এমাম হয়েছেন বা নবীর খলিফা হয়েছিলেন আর তারপরে কেয়ামতের উপরে বিশ্বাস রাখে তো এই পাঁচটি বিশ্বাসের কারণে আমাদেরকে মমিন বলা হয়েছে মমিন আর আরেকটা জিনিস আমি পরিষ্কার এখানে বলতে চাই খুব সংক্ষেপে বুদ্ধিজীবী জন্য ইশারা যথেষ্ট যারা তিনটে জিনিস মানে বা তিনটেকে মানে তারা মুসলমান আর যারা পাঁচটি মানে বা পাঁচজনকে মানে তারা মমিন আর যত জায়গায় জান্নাতের বর্ণনা হয়েছে বা পরকালের শান্তির বর্ণনা হয়েছে সব কিছু আসাবল ইয়ামিন বা মমিনদের জন্যে আল্লাহ জান্নাত রেখেছে মমিনদের জন্যে আসাবুল ইয়ামিনদের জন্মে তাই নবী করিম সাল্লাহ সাল্লাম সবসময় হজরত আলী আলী ইসলামের শিয়াদেরকে আসাবুল এমিন বলেছেন আর আহলে বায়তের অনুগামী অনুসারী যারা দিন পাঁচটি মানে মানে তৌহিদ আদল নবুয়াত এমামত কেয়ামত তাদেরকে মমিন বলা হয় আর এদের জন্যই বলা হয়েছে আল জান্নাতুল মমিনিন জান্নাত মমিনিনদের জন্যে আল্লাহ আমাদেরকে ওই মমিনিনদের মধ্যে গণনা করুক যাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছে তো আকিদা হিসাবে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সাহেব হয়তো ওই জিনিসটা ওইভাবে ব্যাখ্যা করে বলতে পারেননি বা বলেননি যেভাবে বলা উচিত ছিল যে মুসলমানের বিশ্বাস এই তিনটে জিনিসের ওপরে যদি থাকে তো তারা মুসলমান তাই শিয়া যারা পাঁচটি জিনিসের ওপরে বিশ্বাস না রাখে যারা তিনটি জিনিসের ওপরে বিশ্বাস রাখে মানে তৌহিদ নবাত আর তাদের সকলকে মুসলমান মনে করে তাই ওই হিসেবে আমাদের নজরে সমস্ত বিশ্বে যারা লাইল ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুলাল্লাহ বলেছে আর আল্লাহ ও রসুল ও কেয়ামাতের প্রতি বিশ্বাস রেখেছে তারা মুসলমান তাদের সঙ্গে ইসলামিক সমস্ত লেনদেন বা ব্যবহার করা উচিত বা কর্তব্য তাই আমরা সমস্ত মুসলমানকে শ্রদ্ধা নজরে দেখি সম্মান করি তারা হয়তো আমাদেরকে ভুল বুঝছে এটা তাদের কর্মদোষ কপালদোষ বলবো না কর্মদোষ কিন্তু আমরা মমিন হয়ে কখনো কারোর সঙ্গে দুর্ব্যবহার করতে পারি না আহলেবায়ত আমাদেরকে শিক্ষা দেননি করোনা আদিসে শিক্ষা দেওয়া হয়নি যে কোনো মুসলমানের সঙ্গে দুর্ব্যবহার করো বরং মুসলমান মানে শান্তিধারী তো তার সঙ্গে শান্তিকে বজায় রাখো সে যদি ইসলামকে নিজের দিন মনে করে শান্তিকে নিজের ধর্ম মনে করে তো তার সঙ্গে শান্তিকে বজায় রাখতে বলা হয়েছে কিন্তু দুঃখের বিষয় আজ মুসলমানদের মধ্যে কিছু লোকেরা আছে যারা পুরো বিশ্বে আতঙ্ক ছড়িয়ে রেখেছে বা অশান্তি সৃষ্টি করে রেখেছে আমাদেরকে বুঝতে হবে চিনতে হবে সত্য মুসলমান শান্তিপূর্ণ মুসলমান কারা আর কারা ইসলামকে বদনাম করছে বা ইসলামের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছে আশা রাখি আমার প্রিয় ভাই আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়ে উত্তর পেয়েছেন এবারে আগের একটা প্রশ্ন আমি প্লে করে তার উত্তর দিতে চাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বিসমুল্লাহ রহমান রহিম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মৌলানা সাহেব ইয়াজুজ মাজুজ কারা কি করেন আমি কোরআন শরীফও পড়েছি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারি নাই তার জন্য আপনাকে অনুরোধ করছি আপনি বিস্তারিত ব্যাকগ্রাউন্ডটা বলবেন যাতে আমরা বুঝতে পারি ফিয়ামানুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার ফোন কলের জন্যে বা ভয়েস মেসেজের জন্য প্রশ্ন রাখার জন্য ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যে ইয়াজুজ মাজুজ কারা এদের ব্যাকগ্রাউন্ড কী বা এদের বিষয়ে আপনি বিস্তারিত জানতে চেয়েছেন ইয়াজুজ মাজুজের বর্ণনা কোরআনে বহু জায়গা হয়েছে এরা যারা বেসুল কান্নাইন সেকেন্দার বাদশাহ যাকে বলা হয় ওনার যুগে ছিল বা এখনও জমিনের গোপন এলাকায় তারা আছে আর এরা জেনাবি নু নবীর ছেলে ইয়াফিস জেনাবি ইয়াফিসের আওলাদ বা সন্তান বলা হয় এদেরকে আর এদের মধ্যে বেশিরভাগ সব হিংস্র মানে এরা যে এলাকায় প্রবেশ করত সে এলাকায় তছনছ করে ফেলত ক্ষতি করত আর এদের কয়েকটা কাবিলা বা কম বলা হয়েছে যারা বিভিন্ন প্রকারের হবে আর বিভিন্ন রূপের হবে আর কিয়ামাতের আগে এরা বাহিরে আসবে কেননা জানাবে জুলকান্নাইন নবী সেকেন্দার বাসার যুগে যখন তাদের থেকে পীড়িত হয়ে নির্যাতন হয়ে আল্লাহর মমিন বান্দারা যখন ওই নবীর কাছে গিয়েছিল যে নবী আল্লাহ এদের হাত থেকে মুক্তি দান দিন এরা ক্ষতি করছে আমাদের ফসল পাতি সব শেষ করে দিচ্ছে এমনকি আমাদের আল আওলাদ সকলের সঙ্গে এরা অন্যায় অবিচার করছে জুলুম করছে এদের জুলুম থেকে আমরা কি করে রক্ষা পাব নবী আল্লাহ কোনো ব্যবস্থা করুন কোরআনে আছে আপনারা জানেন ঘটনা তখন নবী সিসার দেওয়ার তৈরি করেছিলেন লোহা গলিয়ে বা সীসা গলিয়ে দেওয়ার তৈরি করেছিলেন সাজ্জাকে বলা হয় সাদ্দে সেকেন্দারি নাম দেওয়া হয়েছে মোগলিয়ার পাহাড়ের গুফার মধ্যে নাকি এখনও তারা আছে যেটা আর কি হিস্ট্রিতে পাওয়া গেছে বা এখন ইন্টারনেটে সার্চ করলেও আপনারা পাবেন তবে তাদের অনেক কিছু রহস্য আছে সেই জন্যে এটা প্রকাশ্যভাবে বা ডিসকভারির মাধ্যমে দেখানো হয় না কেননা এটা আল্লাহর একটা গোপন তথ্য আছে সেটা হয়তো কেয়ামাতের আগে জাহির হবে বিশেষ করে এমামে জামান আলাহ ইসলামের জোহরের আগে ওরা বাহির হবে আর পুরো বিশ্বে বিশৃঙ্খলা ঘটাবে অশান্তি সৃষ্টি করবে যেখানে যা কিছু পাবে খাবে যেখানে যা কিছু পাবে ক্ষতি করবে আর মানুষের তো বহু ক্ষতি করবে তাই এমামে জামান আলাহ ইসলাম উনি এসে ওই ইয়াজুজ মাজুজ কম থেকে যেমন সেই সময় জুলকান্নের নবী নেজাদ দিয়েছিলেন ওই যুগে এমামে জামান আলি যুগে যখন ওরা বাইরে আসবে ক্ষতি করবে তো এমামে জামান আলি হাতে ওরা শেষ হবে বা ওদের পতন হবে আর এই বিশ্বে শান্তি ফিরে আসবে এই আজুস মাজুজের বহু ঘটনা আছে যদি তাফসির করতে চাই বহু সময়ের প্রয়োজন আছে তবে যেটা আমরা কোরআনের তাফসিরে পেয়েছি যে এরা ইয়াফিস নবীর আওলাদ আর এদের মধ্যে বিভিন্ন রূপ হবে বড় বড় পশু রূপেও হবে আবার মানুষের রূপে হবে কিন্তু তারা বহু শক্তিশালী হবে আর এরা বিশ্বে এসে বহুত বহুত ক্ষতি করবে বা বিশৃঙ্খলা সৃষ্টি করবে যা কিছু সামনে পাবে নাকি খেয়ে ফেলবে বা তহসনস করে ফেলবে ভেঙে ফেলবে সব মানে এদের শারীরিক যে অবস্থা বলা হয়েছে নাকি হাতির চেয়ে তো এরা বড় বড় হবে বা শক্তিশালী হবে এইভাবে কোরআনে বর্ণনা হয়েছে তাই আমার প্রিয় বোন আমি অনেক প্রশ্নের উত্তর এখনও বাকি আছে বলে আমি এই সম্পর্কে আর বিস্তারিত বেশি কেউ বলতে পারছি না শুধু এতটুকু মনে রেখে সতর্ক হতে হবে যে কেয়ামাতের আগে এরা জাহির হবে বাইরে আসবে ওই সাদ্দ সেকেন্ডারি জনাব জুলকানেন যে দেওয়ার করেছিলেন ওরা নাকি নিজের জিব্বাহ দিয়ে প্রতিদিন ওই দেওয়ারকে চাটে মানে যাতে ক্ষয়ে যায় আর ওরা যাতে বাইরে আসতে পারে কিন্তু রাতের শেষ সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে ওরা বল হারিয়ে ফেলে নিজের গুফার মধ্যে পালিয়ে যায় আর দেওয়ার আবার পুনরায় যেমন কি তমন হয়ে যায় তাই আজও ওরা ওই দেওয়ারের বাইরে আসতে পারেনি বা ওই গুফার বাইরে আসতে পারেনি তাই পৃথিবীতে শান্তি আছে কিন্তু কিয়ামত যখন নিকটে এসে যাবে ওই দেওয়ার সরে যাবে বা ক্ষয়ে যাবে আর তখন ওরা ওই গুফা থেকে বাইরে আসবে আর এই বিশ্বে বিশৃঙ্খলা ঘটাবে আল্লাহ আমাদেরকে ওই আজুজ মাহজুজের আঘাত থেকে যেন মুক্তিতে রাখে আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম মাওলানা সাহেব আমার মানে অফুরান্ত সালাম আপনাকে জানাই ইসলামিন বাংলার চ্যানেলের সকল দর্শককে আমি আটকুলা গ্রামের বীরভূম জেলার ওয়েস্ট বেঙ্গল থেকে ইব্রাহিম ইসলাম বলছিলাম মালানা সাহেব আমার একটা প্রশ্ন হচ্ছে আমার ওয়াইফের চুল আস্তে আস্তে উঠে যাচ্ছে তো আপনি যদি কোনো দোয়া বা কোনো জিনিস লাগাবার জন্য বলে দেন তাহলে খুব উপকৃত হব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাইজান আপনার ফোন কলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই আল্লাহ আপনার স্ত্রীর সমস্যার সমাধান করে দিক তবে তার জন্য উপায় স্বরূপ বলছে যে জায়তুনের তেলের ওপরে সুরায় জমার মনে থাকবে জায়তুনের তেলের ওপরে সুরায় জমার পরে ফু দিয়ে ওই তেলটা মাথায় প্রতি রাত্রে মাখতে বলুন আর সকালবেলা স্নান করে নিই কি দিনের বেলা যদি সকালে লাগায় আর দুপুরের পরে স্নান করে নেয় কমাস কম চার থেকে ছ ঘন্টা যেন ওই তেলটা মাথায় লাগানো থাকে মনে রাখবেন জায়তুনের তেলের উপরে সুরায় জমার পরে ফু দিয়ে ওই তেলটা মাথায় মাখতে হবে ইনশাল্লাহ আশা রাখি চুল পড়া বন্ধ হয়ে যাবে তার তবে প্র্যাকটিক্যাল কয়েকটা চিকিৎসা বা কয়েকটি আমি বলতে চাই সর্বপ্রথম মাথায় যদি খুশকি হয়ে থাকে তো ওটাকে ড্যান্ড্রাফ শ্যাম্পু অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুর মাধ্যমে পরিষ্কার করতে হবে কেননা যত সময় ওই খুশকি পরিষ্কার না হবে চুল উঠতে থাকবে চুলের গোড়া কামজোর হয়ে যায় আর তাছাড়া সারফালা একরকমের ফল হয় সারফালা আয়ুর্বেদিক ওষুধের দোকানে যাওয়ার পরে সারফালার তেলও পাওয়া যায় মাথায় মাখার জন্য যাদের চুল ওঠে তাদের ওই তেল মাখলে চুল ওঠা বন্ধ হয়ে যায় বা সারফালার ফল খেলে যদি কাঁচা ফল পাওয়া যায় ওই সারফালার ফল যদি খেতে পারেন তো খুব শীঘ্র চুলের শিকড় মজবুত হয়ে যাবে গোড়া মজবুত হয়ে যাবে আর চুল ওঠা বন্ধ হয়ে যাবে অনেক অনেক সময় গ্যাস বা অ্যাসিডিটি বেশি হলে বা চিন্তা বেশি হয়ে গেলে সুগার বেশি হয়ে গেলে এ সমস্ত কারণেই চুল পড়া শুরু হয়ে যায় তো যদি এগুলো কারণ হয়ে থাকে তো এগুলোরও চিকিৎসা খুঁজতে হবে আশা রাখি ব্লাড টেস্ট করিয়ে নিন অনেক অনেক সময় কিছু ব্লাড কমপ্লেনের জন্য অসুবিধা থাকার জন্য চুল পড়া শুরু হয় তো আশা রাখি এগুলো করে দেখুন আর যে উপায়টা বললাম ওর উপরে আপনার স্ত্রীকে আমাল করতে বলুন ইনশাল্লাহ ওনার চুল ওঠা বন্ধ হয়ে যাবে আগের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার নাম আরেফতা আমি দক্ষিণ চব্বিশ পরগানা থেকে বলছি আমি মানে যারা নামাজ পড়ে তাদের আমি বললাম যে বেতেল নামাজ এক তারা বলতে হ্যাঁ আমাকে আরো ঝাড় দিচ্ছে রেগে যাচ্ছে আমার প্রতি আমাকে বলে সারা জীবন সবাই তিন রেখাত পড়ে আসতে হচ্ছে তুমি এক রেখাত পড়বে আমি এক রেখাত আমরা যেরকম পড়ে আসছি সেরকম পড়বো বলতে আমি তো আপনার মতন শুনে ওই এক রেখাতেই পড়ি তাহাজ্যতে উঠে আর কিন্তু আমাকে ওরকম বলার পর আমার মনটা খারাপ হয়ে গেলো কষ্ট দিয়ে কথা বললো না হ্যাঁ কাদের কথা এনেছে আমি আবার বললাম যে হাত ছেড়ে নামাজ পড়ার কথা বলে ওরা ওরা নামাজ পড়ে হাত ছেড়ে ধাক্কা মেরে মেরে ঝাঁকার দিয়ে ওদের কথা না জানো মুসলমান কত রকম আছে বাহাত্তর মুসলমান একজনই শুধু জান্নাতে যাবে হ্যাঁ অনেক আবার মুসলমান বুকে মরে গেলে কোরআন শরীফ দেয় হ্যাঁ আল্লাপাক জানেনি যে তারা কি কি করতেছে দুনিয়াতে না এতে দুনিয়াতে মানে কী সব করতেছে কে কেরম গোনা করতে পাপ করতে সেরম করে বলতেছে হ্যাঁ? সারা জীবন আমরা এত এই সব নামাজ পড়ে আসতেছি আর তুমি তোমার করো আমাকে বলতে হবে না এরম করে আমাকে মানে বলতেছে এবার আমি তো আপনাদের মতন তালিকায় করে শুধু আমার পাঞ্জাতন পাককে ভালোবাসি আমি বলি যদি দলিল চাও উনি কোরআন থেকে দেবে বলেছে তখন বলতেছে কোরআনে তো অনেক রকম হাদিস বেরিয়েছে এবার সবাই তো কোরআনের বিষয়ে বলতেছে এরকম ভাবে বলতেছে ওরা আমি সবসময় আল্লাহ পাককে সবসময় বলি আল্লাহ পাক আমি তো জানিনি কোনটা সঠিক উজু কেমন সঠিক নামাজ কেমন আমি আমার পাঞ্জাতন পাকের ওসিলায় তুমি আমার সেই সঠিক নামাজ আমি জানিনি তুমি আমার দোয়া নামাজ কবুল করে এই বলে আমার পাঞ্জাতন পাক জানে তো যে কতটা আমি কষ্ট পেয়েছি যে আমি ভালো কথা বলতেছি হয়তো আমি সঠিক যেন আপনার কথা শুনেই বলতেছি যে উনি কোরআন থেকে বলতে উনি তখন আমাকে ঝাড় দিচ্ছে অনেকে তো কোরআন থেকে বলে তা আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি আপনি আর বলার পর সঠিকটা বলতে কেউ শোনেনি আল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আরেকটা আপনার ভয়েস মেসেজের জন্যে বা আপনার যে সমস্ত কথাগুলো আপনি বললেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তবে খুব দুঃখজনক যে আপনি আমাদের চ্যানেল থেকে বা অনুষ্ঠান ইসলামিক বাংলা থেকে এত সব কিছু শিখছেন জানছেন সেটা অন্যদেরকে বলছেন কিন্তু তারা সেটা শুনতে রাজি নয় তারা বিদ্রুপ কথা বলছে এত হককে সত্য জিনিসকে মানছে না নিজের জায়গায় তারপরে তারা বিদ্রুপ কথা বলছে তো একটা জিনিস মনে রাখবেন কোরআনে নবীকে পরিষ্কার বলা হয়েছে এই নবী যদি আল্লাহ কারোর হেদায়ত না করতে চায় তা আপনি কখনও কারোর হেদায়ত করতে পারবেন না আল্লাহ যদি তৌফিক না দেয় তো কিচ্ছু করার নেই তো মনে করুন আমার প্রিয় বোন আল্লাহ ওদের তৌফিক কেড়ে নিয়েছে ওদের অন্তর হয়তো পাক নয় পবিত্র নয় হয়তো ওদের পানাহার হালাল বা পবিত্র নয় বৈধ নয় তাই তাদের কর্ণে বা তাদের অন্তরে ভালো জিনিস সৎ জিনিস হক জিনিস স্থান পাচ্ছে না আর আল্লাহ যতক্ষণ না চাবে এরা কখনো সৎ পথ পাবে না আল্লাহর কাছে এদের জন্য আমি তৌফিক কামনা করি আল্লাহ তুমি তৌফিক দান করো তোমার বান্দারা যেন আমার এই সমস্ত হক বা কোরআন ও হাদিস থেকে যেগুলো আমি বলছি তারা যেন একবার বোঝার চেষ্টা করে ওই যে বললে যে তিয়াত্তর ফেরকা হবে মুসলমানদের এক ফেরকা জান্নাতে যাবে তো তাকে জিজ্ঞাসা করো সেই এক ফেরকা কে কারা তারা তাদের আমাল কেমন হওয়া উচিত তাদের বিশ্বাস আকিদা কেমন হওয়া উচিত যে আকিদা অন্য মুসলমানের থেকে তাদেরকে আলাদা করে দেবে বা তাদের ফুরোয় দিন মানে আমালে কি এমন আছে যে আমাল অন্য মুসলমানের চেয়ে তো তাদেরকে আলাদা করে দিচ্ছে নামাজ সবাই পড়ছে রোজা সবাই রাখছে ক্ষমতা হলে হজে সবাই যাচ্ছে জাকাত দিচ্ছে আমর বিল মারুফ নেহিয়ালিন মুনকার সৎ পথের দিকে আমন্ত্রণ জানানো বা অসৎ পথ থেকে বাধা দেওয়া কতজন করছে ন্যায়ের জন্য লড়াই কতজন করছে খুমস কারা দিচ্ছে কোরআনের হুকুম অনুযায়ী ওয়ালিল্লাহ খুমসহু বা তওয়াল্লা তবাররাহ মানে আল্লাহ রসুল আহলে বায়তকে ভালোবাসতে হুকুম দেওয়া হয়েছে আর আল্লাহ রসুল আহলে বায়তের যারা শত্রু তাদের থেকে বিরত থাকতে হবে ঘৃণা ঘৃণা করে দূরে থাকতে হবে তাদের কর্ম থেকে নিজেকে দূরে রাখতে হবে তো এইগুলো কারা করছে সঠিক দিন বা ফুরোয় দিন কারা মেনে চলছে কারা আমাল করছে একবার দেখতে হবে তাহলে এখানে পরিষ্কার বোঝা যাবে আখেরাতের দিনের অপেক্ষা করতে হবে না এই দুনিয়ায় বোঝা যাবে যে কোন পথের পথিক হলে আমরা সেখানে নেজাত পাব কারা তারা যারা এই দুনিয়ায় অন্য মুসলমানের চেয়ে তো ভিন্ন আমাল করছে বা অন্য মুসলমানের চেয়ে তো তাদের পরিচয় একটা অন্য রকমের তাদের বিশ্বাস বা তাদের আমাল সাধারণ নয় আশা রাখি যদি একবার তারা তদন্ত করে দেখে তো তাদের ভুল ভাঙতে বাধ্য হবে আজ সমস্ত মুসলমানের কলেমা লাহলা মোহাম্মদ রসুল্লাহ তো কাল যদি এর মধ্যে কোনো এক দল ফেরকাকে কোনো এক মান্যকারীকে জান্নাতে দেওয়া হয় আর অন্যকে জাহান্নামে ফেলা হয় তো সে বলবে সেও কলেমা পড়ছিল লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমিও কলেমা পড়েছিলাম লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ও কেন জান্নাতে যাচ্ছে আর আমি কেন দোজকে যাব অভিযোগ করবে কি না কিন্তু আমরা মমিন আহলে বেতন অনুগামী আমাদের কলেমাই প্রথমেই আলাদা করে দিচ্ছে অন্যদের থেকে আমরা সেই কলেমা পড়ি যে কলেমা জান্নাতে দরজার ওপরে লেখা আছে যেটা আমি অনেকবার বলেছি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ওয়ালাল বাবু সামিন মিনাল জান্না মকতুব লাইলা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আলিয়ান উলিল্লাহ মানে আরাদা ইয়াতকুল জান্না বিন আবুয়া বিন সামানিয়া ফালাহ ইয়ামাল হাকাদা মানে পুরো হাদিসে এইভাবে বলা হয়েছে যে আল জান্নাতের আট দরজা আছে আর অষ্টম দরজা দিয়ে নবীর উম্মাত ওই জান্নাতে প্রবেশ করবে যে জান্নাত দরজার উপরে লেখা থাকবে এই কলেমা যে কলেমা আমরা শিয়ারা বা আহলেবায়তের অনুগামী অনুসারীরা পড়ছি বা পড়ি লাহ মোহাম্মদ রসুল্লাহ আলিউল্লাহ যে কলেমা না পড়ে কোনো নবী নবুবাদ পাননি আমি এটাও মুসলমান ভাইদের তাফসির থেকে বলেছি তাফসির নিশাপুরি তারা তুলে দেখুক তো আকিদা হিসেবে বিশ্বাস হিসেবে প্রথম পর্যায়ে জিজ্ঞাসা করা হবে তোমার প্রতিপালকের সম্পর্কে তোমার নবীর সম্পর্কে তোমার আকিদা আম আমালের হিসাব পরে হবে আকিদার হিসাবে তো আকিদার ময়দানে যদি মুসলমান ফেল হয়ে যায় তারা যদি কমপ্লিট কলেমা না পড়ে যে কলেমা জান্নাতের দরজার ওপরে লেখা থাকবে যে এই দরজা দিয়ে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে যার বিশ্বাস এই ছিল লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আলিনুল্লাহ সেই দরজা দিয়ে প্রবেশ করবে ওখানে তো কিছু মুসলমান আছে তারা দেখে ভাববে এটা তো ইমাম বাড়ি বাড়ির দরজার উপরে আলী আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আলী উলিউল্লাহ এ তো শিয়াদের ঘর বা শিয়াদের স্থান এখানে তো আমরা যাব না যাবেন না খবরদার যাবেন না ও জান্নাত আপনাদের জন্য নয় ওই জান্নাত আল্লাহর নেকবান্দাদের জন্যে নবীর সত্য উম্মাতি ও অনুগামী অনুসারী শিয়া নবীর শিয়াদের জন্যে বা নবীর পরে হজরত আলীর শিয়া বা আহলে বায়াতের শিয়া বা আহলে অনুগামী অনুসারীদের জন্যই জান্নাত আপনারা কেন ইমাম বাড়ি প্রবেশ করবেন ওখানে ওই জান্নাতকে এমাম বাড়ি মনে করে ওখান থেকে দূরে চলে যাবেন আর ওখান থেকে যখন দূরে যাবেন তো আপনাদের জন্য কি জায়গা হবে বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট আমি মুখে বলতে চাই না তো আমার প্রিয় বোন ওই সমস্ত কথা নিয়ে রাগ করার কোনো প্রয়োজন নেই নবী করিম সাল্লাহ নিজের জীবনে বহু বিদ্রুপ কথা শুনেছিলেন কাফিরদের থেকে থেকে মোনাফিরদের থেকে কিন্তু উনি নিজের মিশনে কোনোদিন ফেল হয়েছিলেন বা নিজের মিশনকে বন্ধ করে দিয়েছিলেন তাবলিক করা ছেড়ে দিয়েছিলেন না আমাদের কর্তব্য আমাদেরকে পালন করে যেতে হবে আমাদের দায়িত্ব আমাদেরকে পালন করে যেতে হবে কে মানবে কে মানবে না হক জিনিসকে কে অ্যাকসেপ্ট করবে কে অ্যাকসেপ্ট করবে না সেটা তার ব্যাপার সার্ফ পাত্র হিসেবে জিনিসের আসার হয় এই যে বৃষ্টিপাত হয় আপনারা জানেন আল্লাহর রহমত বৃষ্টি পানির ফোঁটা আল্লাহর রহমত এই পানির ফোঁটা যখন শামুকের মধ্যে যায় ঝিনুকের মধ্যে যায় তো মতি তৈরি হয় মানে পাত্র হিসেবে তার একটা পরিণাম দেখা দেয় তো এই বৃষ্টির ফোঁটা যখন শামুকের মুখে বা ঝিনুকের মুখে যায় ভেতরে যায় তো মতি তৈরি হয় আবার ওই পানির ফোঁটা যদি সাপের মুখে যায় সেটা বিষ তৈরি হয় আশা রাখি বুদ্ধিজীবীর জন্য এই ইশারা যথেষ্ট যেটা আমি ইশারায় বসানোর চেষ্টা করছি তো যার যেরাম পাত্র জরফ সে জিনিসটাকে সেইভাবে নেবে আল্লাহ ওদের হেদায়ত করুক আমি এর চেয়ে তো বেশি আর কিছু বলতে চাই না তবে আমার প্রিয় বোন দুঃখ পাবার কোনো প্রয়োজন নেই আপনারা সিরাতে বিবি ফাতেমা জাহরাকে ফলো করুন মা ফাতেমা জাহরা এক নারীকে যেমন হতে বলেছেন তেমন হওয়ার চেষ্টা করুন বা ওনার পথের প্রতীক হওয়ার চেষ্টা করুন আর উনি যেভাবে নারীদেরকে শিক্ষা দিয়ে গেছেন আর বলে গেছেন যে আমার পরে আমার কানিজ মানে যারা ওনাকে ফলো করবে তারা যেন আমার মতো আমার বাবার দিন নবীর দিনের তাবলিক করতে থাকে এই ইসলামের পয়গাম এই শান্তির পয়গাম যেন সকলের কাছে পৌঁছে দিতে থাকে একবার এক কানিজ এসেছে নিজের মালিকিনের কাছ থেকে রানীর রানীর কাছ থেকে প্রশ্ন নিয়ে যাও মা ফাতেমার কাছে থেকে আমার এই প্রশ্নের উত্তর নিয়ে আসো সে প্রশ্নের উত্তর নিয়ে ফিরে যাচ্ছে ভুলে গেছে আবার ফিরে আসছে শাহজাদে আমি ভুলে গেছি আপনি কি উত্তর বলেছেন আবার একবার বলে দিন এইভাবে সে কয়েকবার প্রশ্ন নিয়ে এসেছে শেষে লজ্জাবোধ করছে যে আমি কী করে আপনার কাছে জিজ্ঞাসা করব তখন ফাতেমা জাহারা সালামুল্লাহ বলছেন লজ্জা করো না তুমি এই যে প্রশ্ন করছো জানো না এই পরিফল এর বিনিময়ে আমাকে কি দেওয়া হবে প্রতি প্রশ্নের উত্তরের মাধ্যমে আমাকে একটা হুলিয়া দেওয়া হুলিয়া মানে জান্নাতের পোশাক সোনা দানা দিয়ে তৈরি করা সেই পোশাক যার একটা পোশাক কেনার শক্তি এই বিশ্বে কারো নেই সেই পোশাক প্রতি প্রশ্নের উত্তরে দেওয়া হবে তো আমি তো আপনাদের আলহামদুলিল্লাহ এত প্রশ্নের উত্তর দিচ্ছি বা আপনারাও এই হেদায়েত এই পয়গাম আপনারা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তো পরিশ্রম বা কষ্ট মনে করবেন না যত প্রশ্নের উত্তর দেবেন বা যত হকের কথা অন্যদের কাছে পৌঁছে দেবেন মনে করুন আপনার আখরাতকে আপনি তত সাজাচ্ছেন জান্নাতকে তত সাজাচ্ছেন নিজেকে তত সুন্দর পোশাকে সাজাচ্ছেন নিজের মনোকামনা আশা যদি আমরা পুরো হতে দেখতে চাই তো এই দুনিয়ায় একটু পরিশ্রম করতে হবে কষ্ট সইতে হবে নবী প্রিয় নবী ওনার চেয়ে তো প্রিয় বান্দা কেউ কি ছিল ওনার চেয়ে তো কি ভালো বান্দা বা আল্লাহর বান্দা বা মানুষ এই দুনিয়া কেউ ছিল তা নাকি পর্যন্ত লোকেরা কষ্ট দিয়েছিল বিদ্রুপ কথা বলে তো আমাকে আপনাকে যদি বিদ্রুপ কথা বলে বা বিদ্রুপ কথার মাধ্যমে আঘাত করে কষ্ট দেয় তাতে দুঃখ পাবার কোনো কারণ কারণ নেই আমরা নবীর উম্মাদ এটা আমাদেরকে সইতে হবে হক পথে সৎ পথে যারা চলে বা হকের কথা যারা বলে তাদের দুনিয়ায় অনেক কিছু সইতে হয় এই দুনিয়া ফরেববাজদের মিথ্যাবাদীদের যুগলখোরদের দুনিয়া অন্যায়কারীদের দুনিয়া জালিমদের দুনিয়া তারা নিজের ইচ্ছা মতো জীবনযাপন করছে কিন্তু যারা সৎ পথের ওপরে চলছে হকের ওপরে চলছে ন্যায়ের ওপরে টিকে আছে আর অন্যদেরকে ন্যায়ের দিকে সতের দিকে হকের দিকে আমন্ত্রণ জানাচ্ছে তাদের রাস্তায় বাধা সৃষ্টি করা হচ্ছে বা তাদেরকে বিদ্রুপ ভাষা স্মরণ করা হচ্ছে বা তাদের জন্য সংকট বা সমস্যা তৈরি করা হচ্ছে সৃষ্টি করা হচ্ছে তাই আশা রাখি আমার প্রিয় বোন রাগ করবেন না ইনশাল্লাহ দিনের খেদমাত আমি যেভাবে করে যাচ্ছি আহলে বাড়িতে দেওয়া শিক্ষার মাধ্যমে ওইরূপ আমার দর্শক বিন্দুদের কাছে অনুরোধ করছি আপনারাও এই হক বা সত্য জিনিসগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন মনে রাখবেন যে যত পরিশ্রম করবে সে তত সুন্দর ফল আখেরাতে পাবে এবারে একটা শেষ প্রশ্ন নিতে চাই আসসালামু আলাইকুম আমি ড্যামারহাট হাটতে বলছি মোস্তাফি মোল্লা আমি যে কাজকাম করছি কোনো মানে আয় বোধ কোনো ইনকাম -এ মাথা মারতে পারছি না। সব যা এ হাতে খাটছি ও হাতে শেষ হয়ে যাচ্ছে। এর উত্তরটা কি হবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই আপনার ভয়েস খুব স্লো কিন্তু বোঝা যাচ্ছে না খুব কষ্ট হচ্ছে তবু আমি যতটা বুঝেছি যে আপনি বলতে চাচ্ছেন আমি আয় করছি সঞ্চয় করছি কিছু কিছু থাকছে না সব ফুরিয়ে যাচ্ছে সঞ্চয় করতে চাচ্ছেন রুজিতে বরকত চাচ্ছেন আপনার রুজিতে বরকত নেই তো এক একটা জিনিস মনে রাখবেন এক নম্বর হালাল রুজি রুজি যদি না হয় তাহলে তাতে কখনো বরকত হয় না দু নম্বর আপনার সঞ্চয় করা দৌলত থেকে যদি আপনি জাকাত খুমুস না বার করেন যদি গরিবদের হক আল্লাহর বান্দাদের হক তাদেরকে না দেন যেটা জাকাত খুমুস রূপে রাখা হয়েছে আপনার ওই ধনে কখনও বরকত হতে পারবে না আপনি একবার জাকাত খুমুস দেওয়া শুরু করুন হালাল প্রশ্বাসের মাধ্যমে হালাল আয় করুন ইনশাল্লাহ রোজিতে বরকত হবে তাছাড়া সময়ে নামাজ পড়ুন পাঁচ অক্ত নামাজ পড়ুন সকালের নামাজের পরে সুরাই ইয়াসিন পড়ুন আর রাত্রের শেষ নামাজের পরে মানে এশা নামাজের পরে সুরায় ওয়াকা পড়ুন দেখুন জীবনে কত উন্নতি করবেন আর প্রতি নামাজের পরে সুরায় তালাকের আয়াত নম্বর দুইয়ের মাঝখান থেকে তিনের শেষ পর্যন্ত বিসমিল্লা রহমান রহিম ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজ আল্লাহ মখরাজান ওয়ারদকুমেন হায়সুল্লাহ তাসিব ওমাইয়াত ওয়াক্কাল আল্লাহ হাসব ইন্নআল্লাহ বা আলী আমরে কাজ্জা আল্লাহ লিকুল্লি শাহীন কাদারা আগে দৌরত পড়বেন তিনবার তারপর তিনবার সুরে আল্লাহ আহাত পড়বেন তারপরে এই আয়াত যেটা পড়লাম এটা পড়বেন তারপর তিনবার দৌরত পড়বেন আর আল্লাহর কাছে মনাজাত করবেন আল্লাহ আমার জন্যে হালাল রুজির রাস্তা তৈরি করে দাও বা আমার হালাল রুজিতে বরকত দাও দেখবেন জীবনে কিভাবে উন্নতি করবেন বা ওই অল্প সঞ্চয়ে ওই হালালুজিতে আল্লাহ কি বরকত দেবে সমস্ত অভাব ঘুষে যাবে বা মিটে যাবে আর আপনি যা সঞ্চয় করবেন তাতেই বড় শান্তির সঙ্গে জীবনযাপন করতে পারবেন আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তো স্ক্রিনের উপরে যে নম্বর আছে এই নম্বরে ফোন করে নিজের প্রশ্ন আপনারা ভয়েসমেল করে দিন লিখেও পাঠাতে পারেন যারা দ্রুত দেশে বাস করছেন যদি নিজের প্রশ্ন আপনারা ইমেল বা ফ্যাক্সের মাধ্যমে পাঠাতে পাঠাতে চান পাঠাতে পারেন আমরা আপ্রান্ত চেষ্টা করছি প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে সঙ্গে সঙ্গে আরও একটা অনুরোধ করছি আপনারা ইউটিউবে যেয়ে চ্যানেল ওয়েন বাংলাকে সাবস্ক্রাইব করুন যাতে নিজের সময় বা সুযোগ অনুযায়ী আপনাদের মনোনীত অনুষ্ঠান ইসলামিন বাংলাকে আপনারা দেখতে পারেন বা শুনতে পারবেন বা নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমার সমস্ত এপিসোড চ্যানেল উইন বাংলা ওখানে আপলোড করে দেওয়া হচ্ছে প্লিজ আপনারা ইউটিউবে যে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু